তৌফিক দান করলেন আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন দেশে গেলে বলে থাকি আমরা বাঙালি বাংলাদেশি কেউ বলে ইন্ডিয়ান কেউ বলে পাকিস্তানি আসলে এই পরিচয়টা ভৌগোলিক পরিচয় আসল পরিচয় হলো আমরা মুসলমান এই পরিচয়টা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় পরিচয় কামতের ময়দানে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান এটার পরিচয় তো নাই কোনো পরিচয় আসবে না সেইখানে পরিচয় একদল ইমানওয়ালা হবে আরেক দল ইমান ছাড়া যদি আখেরাতের পরিচয়টা যেরকম এই পরিচয়টা যদি দুনিয়ার মধ্যে আমরা সকলে বুঝতে পারতাম তাহলে আমাদের জিন্দিগি আরো সুখময় হইত যে আমরা মুসলমান যেমনটা আমাদের দেশে কেউ চাঁদপুরের কেউ কুমিল্লার কেউ নোয়াখালীর কেউ ফরিদপুরের কেউ বগুড়ার বিভিন্ন রকমের পরিচয় বলে আসলে তো এগুলি ভৌগোলিক পরিচয় কিন্তু আসল পরিচয় আমি বাংলাদেশের যে অঞ্চলে থাকি একজন মুসলমান পাইলে দেখলেই আমার আনন্দ আসা দরকার যে সে আমার একজন ভাই কারণ একজন মুসলমানের এত দাম সমগ্র আসমান জমিন যার জন্য আল্লাহ পাক টিকিয়ে রাখছে আল্লাহ পাকের কাছে কত দাম ইমানদারের ইমানের কদর ইমানের দাম এটা আরেকজন ইমানদার বুঝবে যে ইমানদার নয় সে ইমানের দাম বুঝে না আল্লাহ পাকের কি মনোমানসা আল্লাহ পাক চাইতেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ ইমানওয়ালা হয়ে যায় এটা আল্লাহ পাকের মনোমানসা না যদি তাই যদি না হতো তাহলে আল্লাহ পাক ইমানের দিকে দাওয়াত দেওয়ার জন্য কমব্যাক দুই লাখ কি এক লাখ চব্বিশ হাজার পায়গাম্বর পাঠাইতেন এতে বোঝা যাচ্ছে আল্লাহ চান যে সবাই ইমানওয়ালা হয়ে যাক তো আল্লাহ পাকের মনের আশাটা যার দ্বারা প্রতিফলন হবে যার দ্বারা আপনার মনের একটা আশা পুরা হবে সেই লোকটা আপনার মহাব্বতের পাত্র হবে না আল্লাহ পাকের মনের আশা যার দ্বারা পুরা হবে সেই লোককে আল্লাহ ভালোবাসবে না এই জন্য আল্লাহ পাক বলতেছে আল্লাহু ইয়াহদি আল্লাহু ইয়াজতাবি লিমান ওয়া ইয়াহদি ইলাইহি মান সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আমি চাইতেছি সমস্ত মানুষগুলি আমাকে আল্লাহ বলে স্বীকার করবে তারা আমার গোলামীর রশির মধ্যে বাঁধা হবে কিন্তু তারপরেও আমি আল্লাহ পাক দেখতেছি যারা আমাকে চিনল না আমাকে বুঝল না আমাকে বাদ দিয়া গায়রুল্লাহর দিকে তারা চলে গেল কিন্তু তাদের ক্ষমতা বলে তারা আমার দিকে আসতে পারবে না আমি যখন দেখি কোনো বান্দার অন্তর আমার দিকে সামান্যতম একটু ধাবিত হয় আমি আল্লাহর রহমতের হাতে টাইনা তাকে আমার সাথে লাগাইয়া দেই আল্লাহ লিমান ইয়াশা ويهدي إليه من ينيب আল্লাহ পাকের জন্য বলে কেউ আমার দিকে আসার জন্য রাস্তা বহু তালাশ করে রাস্তা পায় না আমি আল্লাহ পাক যখন দেখি যে বন্দা বাস্তবেই সে আমাকে তালাশ করে তখন আমি আল্লাহ যতগুলি বেড়া আছে তার সামনে সবগুলাকে সরাই দেই তখন বন্দা আমার দিকে আসা তার জন্য সহজ হইয়া যায় আল্লাহ হজরত আব্দুল কাইম জুজি রহমতুল্লাহ আলাই এই আয়াতের উপরে একটা তফসিল লিখেছে ততক্ষণ পর্যন্ত সে হেদায়তের রাস্তায় আসতে পারবে না যতক্ষণ আল্লাহ পাকের ইচ্ছা না আসে এখন আল্লাহ পাকের ইচ্ছা পাওয়ার জন্য আল্লাহ পাক যে জিনিসটুকু বান্দার কাছে চান যে জিনিসটুকুর জন্য আল্লাহ সবাহ সারা পৃথিবীর সব জিনিসকে এক একটা নমুনা বানাই দিয়েছেন যেমন চার পায়া জন্তুগুলি তারা আল্লাহ পাকের ইবাদত করে তাদেরকে রুকু অবস্থায় আল্লাহ পাক রাখছেন সব সময় তারা রুকু অবস্থায় থাকে আরেক দল জানোয়ার আছে যারা যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এমন কায়দায় বানিয়েছে সাপ পিপিলিকা যোগ কেসা যেগুলি মাটির সাথে চলে বলেন আল্লাহ রব্বুল আলমিন এই একটা সম্প্রদায় বানিয়ে রাখছেন যারা সবসময় সেজদা অবস্থায় থাকে এই সম্প্রদায়গুলি তারা বানানোর অবস্থাটাই তাদের এরকম কেউ সেজদা কেউ রুকু মানুষকে আল্লাহ রব্বুল আলমিন জবরদস্তি করে এই সুরত বানান নাই তারা দাঁড়িয়ে থাকে এজন্য মানুষ যখন আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করতে চায় সেই দাঁড়ানোওয়ালা মানুষটা যখন দাঁড়ানোর অবস্থার থেকে সরাসরি ভাবে আল্লাহ রব্বুল আলমিনের সামনে নামাজের শুরুতে যখন সেজদায় পড়ে যায় আল্লাহ পাক বলে তোমাদেরকে সেজদাওয়ালা বানাই নাই রুকুওয়ালা বানাই নাই কিন্তু তোমরা সরাসরি ভাবে আল্লাহকে যখন বুঝা সেজদার মধ্যে যখন পড়ে যাও আমি আল্লাহ পাক আমার কুদরতি পাটা সামনে বিছাইয়া দেই তোমাদেরকে বানাইলে আমি ওদের মতো বানাইতে পারতাম কিন্তু তোমরা দাঁড়ানো অবস্থায় আছো এই অবস্থার থেকে আল্লাহ পাকের সামনে যখন নত হয়ে যায় আল্লাহ পাক এত খুশি হন এত খুশি হন এই জন্য আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন আল্লাহ দিন ইয়াজকুরুন আল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ পাক প্রশংসা করতেছেন যেই মানুষ সে কখনো দাঁড়িয়ে থাকতে পারে শুয়ে থাকতে পারে তার ভিতরে সমস্ত গুণাবলী আছে এই অবস্থাওয়ালা মানুষটা যখন আমি আল্লাহ পাকের জন্য দাঁড়ানো অবস্থায়ও সে আমার প্রশংসা করে যখন সে শুয়ে থাকে তখনও আমার প্রশংসা করে কখনো সে রুকু অবস্থায় আমার প্রশংসা করে সর্বদা সে আমাকে পাইতে চায় আল্লাহ রব্বুল আলমিন বলে আর বারবার বলে আল্লাহ আল্লাহ পাকের সৃষ্টি জীবের উপরে সে গবেষণা করে বলে আল্লাহ তুমি কোনো একটা জিনিস তুমি বেকার বানাও নাই প্রত্যেকটা জিনিস তুমি জরুরিভাবে বানিয়েছ আল্লাহ আমাকে গরু বানাইতে পারতা আমাকে বকরি বানাইতে পারতা আমাকে ভেড়া বানাইতে পারতা এই সব কিছুর থেকে আমাকে এমন একটা মানুষ তুমি বানাইলে বান্দাইলা আমার কথা সবাই শুনে আমি কারো কথা শোনা লাগে না সবাইকে আমার গোলাম বানিয়ে দিলা এই সব দেখা অন্তর থেকে বলে রব্বানা মা ফালাক তাহা বাতিলা আল্লাহ তুমি একটাও অকেজু বানাও নাই সমস্ত মখলুকাতগুলি তোমার প্রশংসা করে সব কিছু আল্লাহর কুদরুত বুজার পরে আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ আল্লাহ আমাকে যদি তুমি ওই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত করতা যারা তোমাকে চিনে নাই তোমারকে বুঝে নাই যারা তোমার কুদরুত চিন্তা করে নাই তাদের মতো বানাইয়া আমাকে তুমি জাহান নামে ফেলতে পারতা আল্লাহ দয়া করে তুমি আমাকে জাহান নাম থেকে মুক্তি দান কর পাখিনা আজাবান জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ পাক বলতেছে ফমান জোহজেহানিন্নার ওয়াউ দেখিলাল জান্নাতা ফাকাদ ফাস বলে যে সমস্ত মানুষ যাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম কেয়ামতের ময়দানে সে সবচেয়ে লাভবান সবচেয়ে কামিয়াবওয়ালা সে হয়ে যাবে সেদিন তার কোনো টেনশন থাকবে না কোনো প্যারেশানি থাকবে না এই জন্য সে জাহান্নাম থেকে মুক্তি চায় জাহান্নামের পদগুলি পরিহার করা মানুষ থানবী রহমতুল্লাহ আলী লিখছেন যখন মানুষ তার দিলের মধ্যে আল্লাহ পাকের মহাব্বত আখেরাতের মায়া যখন ঢুকবে তখন সে ইবাদতগুলি করবার সময় তার দিলে একটা স্বাদ লাগবে এখন আমি আমার দিলকে প্রশ্ন করব যে আমার আমল করবার সময় মজা লাগে কি লাগে না যদি আমল করবার সময় মজা লাগে সময়ের কারণে হয়তো আমাকে ব্যস্ততা হওয়ার কারণে আমি এখন বেশি করতে পারি নাই কিন্তু আমি কিছু আমল যখন শুরু করছি দুই রাকাত নামাজ পড়ছি হয়তো সময় দেয়নি কিন্তু মনে চায় যে আরো দুই রাকাত নামাজ একটু পড়ি আবার সময় পাইলে মনে চায় আরো দুই রাকাত পড়ি রাত্রিবেলা নামাজ পড়নেওয়ালা অনেক সময় আছে চার রাকাত ছয় রাকাত পড়ার পরে তার মনে চায় যে আরো দুই রাকাত পড়ি কিন্তু সময় দেখা গেল কাবার করে নেয় আজানের টাইম হয়ে গেল কিন্তু তখন তার মনে চাইতেছে যে এখন যদি সময়টা আরো লম্বা হইতাম উঠবার সময় তো কষ্টে উঠছে কিন্তু উঠার পরে যখন মজা লাগা শুরু হয়েছে তখন মনে হয় যেন এখন যদি আরো একটা ঘন্টা সময় থাকতো তাহলে আমি আরো কিছু সেজদা দিতে পারতাম একটা স্বাদ অন্তরের মধ্যে আসে হাজি ইমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমতুল্লাহ আলী বলেন আমার কাছে একজন গ্রাম্য মানুষ বায়াত হতে আস গ্রামের মানুষটা হজরতের কাছে বায়াত হতে আসছেন হজরত যে সমস্ত বায়াতের কথাগুলি আছেন ওগুলি বলাইয়া তার থেকে বায়াত নিচ্ছে বায়াত করাইছেন বাস সে চলে গেছে ওই লোকটা কিছুদিন পরে হজরতের কাছে আবার আসছে হজরতের কাছে আসার পরে বলতেছেন हजरत जी जब मैंने बयात किया मुझे उसी वक्त तो आप आफिन के बारे में कुछ नहीं कहा আফিন একটা জিনিস আছে নিশা চিনেন না শুনছেন না নাম হজরত আমাকে তো বয়াত করাইবার সময় আপনি আফিনের ব্যাপারে কিছু বলেন নাই বলছে যে আমি চুরি করব না আমি জেনা করব না আমি ইত্যাদি ইত্যাদি এগুলি বলছেন আফিন সম্পর্কে তো আপনি আমাকে কিছু বলেন নাই হজরত বলতেছেন अरे भाई तुम আফিন पीते हो मुझे तो पता ही नहीं है তুমি যে আফিন খাও আমি কি জানি এখন তুমি আইসা আমাকে শোনাবার পরে আমি এখন বুঝলাম যে তুমি আফিনও খাও তুমি নিজে আইসা ধরা দিছ তো তুমি আবার মনে করেছো কারণ হজরতের কাছে বায়াত হয়েছি হজরত বুঝি অনেক কিছুই জানেন হাজিসা বুজুর বলতেছেন এটাকেও আমি রদ করলাম যে দেখো আসলে আমি কিছুই জানি না তোমার ভিতরে কি আছে না আছে আমি এই সমস্ত কথাগুলি জানি না তোমাকে আমি সংশোধন করাবো আমার কাছে এগুলি কিছু নাই তো প্রথমত অবস্থায় জাহেল মানুষ তো গ্রাম্য মানুষ প্রথম তার আকিদাটাকে আগে সাফ করাইলেন সে মনে করছে হজরতের কাছে বায়াত হয়েছি হজরত বুঝি মনে হয় সব গোপনীয় খবর সব জানে তার আকিদাটাকে আগে সহি করতেছে যে মিয়া সাহ কিছু জানা এটা শর্ত না আমি কিছুই জানি না কিন্তু তুমি যখন তোমাকে বায়াত করাইছি তখন তুমি যে আফিন খাও আমার তো এটা মালুম হি নিয়ে হয় এখন যখন আইসা তুমি বলছো এখন আমি বুঝতে পারলাম তবে अभी मैं तुझे कहता हूं कि तुम इसको छोड़ दो আইসা ধরা দিছে হজরত হুকুম দিয়া দিলেন যে তুমি এটাকে ছেড়ে দাও আফিনওয়ালা এতক্ষণ বলে নাই এখন হজরতের কথা শোনার পরে তার দিলের মধ্যে আসছে আচ্ছা ঠিকই এখানে বৈশাখ ওয়াদা করছেন হজরতের মজলিসে ছিলেন জিকির রাস্কার করলেন বা কিছু করলেন হজরত মাই কবি আফিন নিহি পিয়ঙ্গা আমি আর কখনো খাব না বাড়ি যাওয়ার পরে এখন মনের ভিতরে আফিনের প্রতি আকৃষ্ট হয়ে গেছে ওয়াদাটা তো ছিল হজরতের সামনে তিনি কে হাজি এমদাদুল্লাহ মহাজের কি রহমতুল্লাহ আলাই যে হাজি সাহেব সম্পর্কে হাজরতে গঙ্গোহী রহমতুল্লাহ আলের একটা লিখা আল্লাহ আকবর হজরত রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলী বলতেছেন কোন মজলিসের মধ্যে যদি আমি দেখি হজরত জুনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই বসে আছেন আর হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই বসে আছেন मेरी नजर हाजी हाजी की तरफ जाएगी गंगोही की तरफ जाए विशेष করে जुनाइद की तरफ नहीं जाएगा আমি যদি দেখি কোন মসজিষের মধ্যে হাজি সাহেব বসা আছে জুনাইদ বগদাদিও বসা আছে আমি রশিদ আহমদ বলতেছি আমার দিলটা হাজি সাহেবের দিকে যাবে দাদির দিকে যাবে না কারণ আল্লাহ ওই যে অনেকদিন আগে বলছিলাম যে একদিন এটা এই সুলুকের রাস্তার মধ্যে একটা বড় জিনিস কারণ আজ ইসাবুদুর রহমতুল্লাহ আলের দরবারে বাইতুল্লাহ ঘরের কাছে কবে যেন বলছিলাম এই কথাটা ও এতে কাফে বলছিলাম আমি মনে হচ্ছে তালিমে বলছি কিনা যে সেখানে আইসা অন্যান্য মুড়ি দেখতেছে অনেক কিছু বড় বড় শেখ দেখতেছে হাজরতে গাঙ্গুহি রহমতুল্লাহ আলী বাইতুল্লাহ ঘরে যাওয়ার পরে হাজি সাহেবও সেখানে এখন ওনার দিলের মধ্যে ওই বড় বড়দেরকে দেখা একটু খটকা আসতেছিল কারণ একই মসজিষে অনেক বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গানি দিন অনেক আছে তো গাঙ্গুহী রহমতুল্লাহ আলীর নজর ওই দিকে গেছিলেন পরে হাজি সাহুজুর রহমতুল্লাহ আলী ঘটনা শুনেই দিলেন যে মিয়া হজরত বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওনার একজন খলিফা তার এক মুরিদ খলিফার একজন মুরিদ রাস্তা দিয়া যাইতেছে পাগড়িওয়ালা খুব বুজুর্গ মানুষ হাজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে রাস্তা দিয়ে আসতে দেখা রুমাল দিয়া চোখটাকে ঢাইকা ফেলছে ডাইকা আরেক দিকে চেয়ে আসছে হাজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই কাছে এসা ডাক দিলেন ভাই কে কি হয়েছে তুমি আমাকে দেখা আমি এত বড় একটা অপরাধী মানুষ তুমি আমাকে দেখা রুমাল দিয়ে চেহারাটা ঢেকে অন্যদিকে তাকাই থাকলাম ব্যাপারটা কি আমি যদি কোনো এরকম অসুবিধাওয়ালা পাপি হয়ে থাকি আমি তবা করব ওই লোকটা এখন শরমে লজ্জায় গলে যাচ্ছে তখন তিনি বলতেছেন যে হজরত আমি তো আসলে আপনাকে লজ্জা বা ঘৃণা দেখে রুমাল দিয়া ঢাকি নাই আমি ঢাকছি আপনি তো আমার পিস সাহেবের পিসাব আমি যার মুরিদ তিনি আপনার খলিফা তা আপনার ব্যাপারে তো এটা মনে আসতেই পারে না কোন অবস্থাতে তবে একটা জিনিস আমার মনের মধ্যে আসতেছিল যেহেতু আপনি তো আলহামদুলিল্লাহ অনেক বড় কারণ আমি যার দ্বারা যার সহবতে যাই আমার জীবনের একটা রূপ পাল্টাইছে আমি চিন্তা করছি আপনাকে দেখার পরে আমার মনের গতিটা আমার পিসাবকে বাদ দিয়ে আপনার দিকে চলে যায় কিনা এই জন্য আমি রুমাল দিয়ে আপনাকে দেখে দেখে ফেলছি হজরত বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই তাকে সাথে নিয়ে আসছে আসার পরে ওনার ওই খলিফাকে ডাকছে আসার পরে মনে মনে চিন্তা করছে হায় হায় হয়তো মুরিদ কোন বেয়াদবি করছে না জন্য আমার থেকে কোন বেয়াদবি হয়েছে হজরত ডাকছেন আইসা তো খুব আজিজি অঙ্কেসারি অবস্থা হজরতের সামনে আইসা বসছেন হজরত বলতেছে মিয়া তোমার এই মুরিদ তো বহুত শানদার मुरीद है जिसका हैसियत बहुत आला है যে ফানাফি শেখের মাকাম অর্জন করছে এক কাজ করো তুমিও তাকে এজাজত দিয়া দাও খেলাফত দাও আমিও তাকে খেলাফত দিয়া হজরত হাজিসা বুজুর রহমতুল্লাহ আলাই বাইতুল্লাহ গড়ের সামনে যখন রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ আলের মতো বহুত বুজুর্গদেরকে দেখে যখন সেই দিকে একটু নজর উঠা উঠি করতেছে হাজিসা বুজুর ডাক দিয়া বলতেছে মিয়া রশিদ আহমদ মাকসাদ তো হলো আল্লাহ পর্যন্ত পৌঁছা পীরও যেহেতু মাকসাদ নয় বাইতুল্লাহ ঘরও মাকসাদ নয় হজ করতে গেছি বাইতুল্লাহ মাকসাদ নয় বাইতুল্লাহকে উচিলা করে আল্লাহ পাওয়া মাকসাদ তোমার ঢাকা যাওয়া মাকসদ গাড়ি মাকসদ নয় এসি গাড়িতে উঠলা নাকি রিক্সায় গেলা না সাইকেলে গেলা এটা দেখার বিষয় না উদ্দেশ্য তুমি ঢাকা যাইবা যেহেতু আমাদের উদ্দেশ্য আল্লাহকে পাওয়া একজন আল্লাহওয়ালার মাধ্যম ধরা আল্লাহ পর্যন্ত পৌঁছা যেহেতু উদ্দেশ্য এই জন্য যাকে ধরছ তাকে ধরেই থাকো এদিক সেদিক নজর করো না কারণ পীর তো মাকসুদ না মাকসুদ করে আমাকে আল্লাহ পাওয়া এটা একটা রাস্তা এটা একটা তরিকা এই তরিকার মাধ্যমে আমাকে আল্লাহ দিতে তুমি এদিক সেদিক হজরত গাঙ্গুই রহমতুল্লাহ বলেন যে আমার এক সবকেই কাফি আমার তো হুশ এসে গেছে তো সেই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলী বলতেছে যে কোন মজলিসের মধ্যে যদি জুনাইদ বুলদাদি রহমতুল্লাহ আলী থাকে আর আমার শেখ সৈয়দের তয়েফা হাজিম দাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলী থাকে আমি রশিদ আহমদ এই কথা বলতে পারি আমার দিলটা জুনাইদ বুলদাদির দিকে যাবে না আমার দিলটা আমার শেখ হাজরতে হাজি সাহুজুরের দিকে যাবে সেই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই তার শেখ সেই হাজিসা হুজুর রহমতুল্লাহ আলাইয়ের সামনে এখন ওই লোকটা আফিন খানেওয়ালা সে তো হুজুর এতক্ষণ জানতো না গোপনীয় কথাটা সে নিজে আইসা ধরা দিছে হুজুর বায়াতের সময় তো আমাকে আফিনের নিষেধ করেন নাই আরে ভাই তুমি যে আফিন খাও আমি তো এটা জানিও না তাই সে ধরা দিছে ধরা দেওয়ার পরে হজরত বলছেন বাস আমি চেয়ে ইসকো পিনানি এখন হুজুরের সামনে ওয়াদা করছে বাড়ি যাওয়ার পরে দিলের ভিতরে বুঝেন না এগুলার নিশা খুব কঠিন দিলের ভিতরে খুব জজবা বাড়ছে এখন এই যে দেখেন এই পীর মুরিদির হালাত এখানে এখন এক দিক দিয়ে হজরতের নির্দেশ আরেক দিক দিয়ে দিলের চাহিদা এখন কি করবে একবার বাহিরে যায় আবার ঘরে আসে আবার বাহিরে যায় ঘরে আসে খুব প্যারেশান বিবি বলতেছে কি ব্যাপার আপনি এমন করতেছেন কেন হাকিকত বলে না কিছু সময় এইভাবে পার করার পরে আল্লাহ আকবর মনের মধ্যে একই এত মজবুত আসছে মাই জব খুদ হজরত সে মোতানাব্বা কি আহায় আমি যখন নিজে নিজে হজরতের জানাইছি আর হজরত যখন এটাকে নিষেধ করছে আফিনের প্যাকেটটা আইন একবারে সিরা মিরা ফালাই দিছে মাই কবি আফিনি পিও না আফিন খাব না এখন ঘটনা কি আফিন তো ছেড়ে দিছে হঠাৎ করে তার পেটের রোগ দেখা দিছে দাস্ত শুরু হয়েছে দাস্ত হইতেছে দাস্ত হইতেছে কেন এটা আসলে আল্লাহ পাক অনেক সময় পরীক্ষা ফেলেন বন্দাকে ওই যে বলেন যে বন্দা আল্লাহ পাক ইয়াহাদি আল্লাহ পাক যদি রাস্তা দেখান এই জন্য রাস্তার একটা উশিলা যে এখন তার পেটের রোগ শুরু হয়েছে দাস্ত সারাদিনে কয়েকবার দাস্ত হইতেছে ব্যাপারটা বুঝতেছে এইভাবে চলতে চলতে এক সপ্তাহ তার অবস্থা একেবারে এখন জীর্ণ শীর্ণ অবস্থা ডাক্তার আসছে অনেক ডাক্তার ডুক্তার আসছে খোঁজ খবর ডাক্তারদের কথা হলো যে আফিন তুমি একটু একটু খাও হজরতের কাছে আসছে হজরত মাই আপ কি বাতলানে সে আফিন কো बिल्कुल छोड़ दिया मेरी हालत ऐसा है अल्लाह अकबर হাজি সাবুদুর রহমতুল্লাহ আলাই কাছে ডাকলেন দেখল যে তার একইন এত মজবুত হয়ে গেছে এত বড় অভ্যস্ত মানুষটা দীর্ঘদিন খানেওয়ালা এক সপ্তাহ হয়েছে ছাইরা দিছে বিভিন্ন অসুস্থতা দেখা দিয়েছে অবস্থা এখন আমার কাছে ফিরে আসছে হজরত বলছে से मैं अभी दुआ करता हूं अल्लाह तुझे शफा भी कर देगा और कभी इसकी तरफ तो एकदम दिल का मुतवज्जा भी नहीं होगा দোয়া করতেছি তুমি সাফাও আল্লাহ তোমাকে করে দিবে আর আফিনের দিকে তোমার দিল কখনো যাবেও না ঠিক এই লোক হজরতের এখান থেকে গেলেন যে তার জিন্দিগি আল্লাহ এই যে পাল্টিয়ে গেল এটাকেই বলা হচ্ছে যে মানুষ কথা কথা তো অনেক শুনতে পারেন অনেক শোনা যায় কিন্তু এই সমস্ত অভ্যাস এগুলাকে ছেড়ে দেওয়া আপনার মুরব্বীর কথা শুনলেন এখানে মাসলা মাসাইলের দরকার নাই আজ তো অনেক সময় এরকম বহুত মাসাইল আমাদের দেশে অনেক সময় এরকম অনেকে ধূমপাই আছে বিভিন্ন রকমের আসিন আমরা এখানে অনেক আসিন এরকম আমি মাসালার দিকে বলতে যাই না মাসলা মাসাইল সব বাদ জায়জ না জায়জ মকরু মোবা এগুলি বলতে চাই না কিন্তু এতটুকু জিনিস মনে রাখা লাগবে যেখানে রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খান নাই এবং বলছে যে এটা খায়া মসজিদে আসবা না এর মানিটা কি এটার মধ্যে এটা খাইলে মুখে দুর্গন্ধ আসে এই জন্য নামাজের আগ টাইমে এটা খাওয়া নিষেধ কারণ এই দুর্গন্ধের কারণে ফেরেস্তা আপনার নিকটে আসতে কষ্ট পায় সাহাবাই কেরাম তো কাঁচা তো দূরে রাইন্দা খাওয়া অনেকে প্রথম ছেড়ে দিয়েছিল সব যেহেতু রসুল নিষেধ করেছে এই জন্য ধূমপাইয়ের মধ্যে মুখে একটা দুর্গন্ধ হয় এই দুর্গন্ধটা কারণে ফেরেস্তা কষ্ট পায় যার কারণে আমি আপনাদের কাছে এইখানে যদি আমাকে যদি যারা মহাব্বত করেন আমি অনুরোধ করব আপনাদের কাছে দেখব যে আল্লাহ পাক হাজত গাঙ্গুই রহমতুল্লাহ আলের শেখ হাজি সাবুদু সৈয়দের তায়েফ আমাদের মুরব্বীদের মুরব্বী যারা ছিলেন ওনারা মানুষ কিভাবে ব্যবস্থা করেছেন বলছেন তো বলছেন আল্লাহ পাক ওনার থেকে কাজ নিয়েছেন ছেড়ে দিছে ওই লোকের জীবন পরিবর্তন হয়ে গেল এরকম কোন আহলে উল্লাহ কোন দিলওয়ালা যদি থাকে যে আমাকে হয়তো হুজুর বলছেন আমি এটা অভ্যস্ত আছি এটা খাই ইত্যাদি আছি আর খাবো না এতে আপনার দিলের মধ্যে অনেক কষ্ট আসবে অনেক প্যারেশানি আসবে অনেক অবস্থা আসবে আল্লাহকে হাজির নাজির দিন আল্লাহ আমার একটা অভ্যাস ছিল এটার দ্বারা ফেরেস্তা কষ্ট পায় আমি শুনছি আমার নাজাতের আর উচিল আমি নাই কিছু নাই তোমার এই প্রিয় মখলুকেরা কষ্ট পায় এই কারণে হুজুর বলছেন এটা ছেড়ে দিতে আমি ছেড়ে দিলাম আমার কাছে আর কিছু আমল নাই আল্লাহ পাক আমি বিশ্বাস করব আল্লাহ পাকের কাছে এই উসিলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে এই জন্য যারা এই মজলিসের ভিতরে এরকম কেউ থাকেন এটাকে ছেড়ে দেন আল্লাহর জন্য ছেড়ে দেন আল্লাহ আকবর আল্লাহ সুবাহ মানুষকে এটার উপরে যত কথা আছে সব কথা বাদ দিয়ে দিলাম এগুলার উপরে কারণ আপনি এতদিন এই রাস্তায় আপনি দিনের পথে আসেন না ইত্যাদি আসেন নাই করছেন এখন আপনি যখন এই রাস্তায় আমি এইভাবে করে আল্লাহ পাকের কাছে ওয়াদা করব আল্লাহ কারণ বহু বহু আল্লাহ ওয়ালাদের জীবনী দেখা যায় মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যায় যেখানে জিগার মুরাদাবাদীর মতো মানুষ দৈনিক যে মদের বোতলের পরে মদের বোতল খাইতে খাইতে কলিজাটাকে ঝাঁজির বানাই ফেলছে আর থানবী রহমতুল্লাহ আলের দরবারে যাইয়া মদের বোতল সেইখানেও নিয়ে গেছিলেন আল্লাহ খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাই যার বন্ধু সহপাঠী আহ বন্ধুত্ব করলে তো এরকম লোকের সাথে বন্ধুত্ব করবা যে তোমাকে হ্যাঁ আল্লাহর পথের দিকে নিয়ে যাবে এই জন্য খাজা আজিজুল হাসান মজিব রহমতুল্লাহ আলের সাথে মহাব্বতের সম্পর্ক দেখলে ঘটনা বলতে যাচ্ছি না অনেক লম্বা কথা গেলেন থানবির রহমতুল্লাহ আলের দরবারে যেই লোকটা পাঁচ মিনিট পর পর মদ ড্রিঙ্ক করে সেই লোকটা হজরতের দরবারে যতক্ষণ থাকলেন মদের পিপাসা আসলো না অজু করলো নামাজ পড়লো আসার পরে দিলের হালাত পরিবর্তন হলো হজরতের কাছে বায়াত হয়েছে হওয়ার পরে চলে আসছে বাড়িতে আসার পরে পুরা পাক্কা পাক্কি এরাদা নিয়েছে যেহেতু হজরতে আমাকে বলছে যে হারাম কোনো জিনিস খাবো না ইত্যাদি করবো না ওয়াদা নিয়েছে এই ওয়াদার উপরে অটুট অসুস্থ হইতে শুরু করলেন দীর্ঘদিনের নিশা এত বড় মানুষ বড় মানুষ বড় সাহিত্যিক রাইটার বড় বড় ডাক্তাররা যার দুয়ারে আইসা বসে আছে বোর্ড বসছে যে ওনার কোনো রোগ খুঁজে পায় না বলে একটাই রোগ মনে হয় আপনি যে যে মদ পাই মদ্যপায়ীর উপরে এত অভ্যস্ত ছিলেন এটা ছেড়ে দেওয়ার কারণে আপনারই অবস্থা তারা বলে যে ডাক্তার সাহেবেরা আমি যদি এটা এখন মদটা আবার একটু একটু খাই আমি কত বছর বাঁচবো বাঁচবেন কত বছর সেটা তো বলা যায় না তো অনুমান করা যে আপনার স্বাস্থ্য ঠিক হয়ে যাবে আরো পনেরো বিশ বছর আপনি হয়তো হায়াত পাবেন তো উনি বলতেছে আপনারা সাক্ষী থাকেন যে আমি মদ পান করে পনেরো বিশ বছর বাঁচার থেকে মদ সাইরা দিয়া যদি এখনো আমি মজা যাই এটি আমার কাছে খুশি এবং সত্য যখন আল্লাহ পাকের জন্য অন্তরটা এরকম নিবেদিত হয়ে গেছে আর যখন আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেছে আল্লাহ পাক বলে যে আমি যে এরকম মানুষগুলাকে তালাশ করতেছি আল্লাহ পাক রোগ পরের দিন থেকে রোগ সুস্থ হওয়া শুরু করলো ডাক্তারদের আর ওষুধ লাগলো না পূর্ণ সুস্থ হয়ে গেল তারপরে আল্লাহ পাক তাকে অনেক দিন হায়াতে বাঁচিয়ে রাখলেন ভাই এটাই তো হলো আমার জীবনটা আমি শরীয়ত সম্মত পথে চলব যেটা আমার মধ্যে অভ্যস্ত ছিল এটাকে আমি আল্লাহর জন্য ছেড়ে দিব আল্লাহর জন্য ছেড়ে দিব যখন ছাড়তে পারতেছি তখন বোঝা যাবে যে হ্যাঁ এবার আল্লাহ পাক বলে তুমি যখন আমার জন্য কিছু ছাড়লা আমার এবার হুকুম আইসা গেছে আমি রহমত তোমাকে ধরে এবার আপন বানাই এই জন্য আল্লাহর জন্য আমাদেরকে গুনার কাজ ছেড়ে দিতে হবে যেগুলার উপরে শরীয়তের সিদ্ধ নাই এগুলি ছেড়ে দেওয়া চায় ছেড়ে দেওয়া চায় এই জন্য এই মজলিসের মধ্যে গোপনীয়ভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনে মনে বলবো যে আল্লাহ অ্যাকচুয়ালি এটা অপচয় গুণা দুর্গন্ধ অপচয় বিভিন্ন শব্দ তার মধ্যে চলে আসবে এগুলি বলতে গেলে শুধু এটার উপরে অনেক কথা আমার দিলে এটা আসবে আমি হাজর হাজি সাবুদুর রহমতুল্লাহ আলের সেই তর্জের উপরেই কথা বলতেছি যারা এই ধরনের অভ্যস্ত বিভিন্ন অবস্থা আর এর থেকে উপরের অভ্যস্ত কেউ থাকলে তো এটা অবশ্যই ছাড়বেন এবং এটাও ছাড়ার জন্য মনে মনে আল্লাহ পাকের কাছে অঙ্গীকার করুন যে আল্লাহ তোমার জন্য আমি ছেড়ে দিব দেখবেন যে আল্লাহ পাক আপনার জীবনের মধ্যে কি পরিবর্তন ঘটায় এই জন্য আল্লাহ সুবাহ মানুষকে আল্লাহ পাকের দিকে ডাকতে চায় বড় মানুষ শেখ সাদি রহমতুল্লাহ আলী বলতেছে ہر کے ترسید از حق و تقوا گزی ترسد ازوائے جن و ان سے ہر کے শেখ সাদি রহমতুল্লাহ আলী বলে হ্যাঁ পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছে কোন একজন মানুষ একটা বাগের পিঠের মধ্যে সাওয়ার হইয়া জাতিসাপটা হাতি নিয়া উহ বাঘটাকে দূরে দৌড়ে দ্রুত গতিতে যাচ্ছে নজর করে চাকায় আছে আশ্চর্য ব্যাপার বাঘ মানুষ খায় জাতিসাব মানুষকে ধ্বংসন করে আর সে বাঘের পিঠে সাওয়ার জাতিসাব দিয়া ছড়ি বানাইছে ওই আল্লাহ আল্লাহ দিলে লাগছে দূরের থেকে আসছে এইভাবে تو حکم داور مفی چند چیز যদি তুমি আরে শেখ সাদি তুমি আশ্চর্য মনে করতেছ তুমি যদি তোমার রবের থেকে যদি তোমার এরাদাকে তোমার মনটাকে যদি তুমি না ফিরাও মনে রাখবা রবের গোলাম যদি তুমি হয়ে যেতে পারো আবার রব সব জিনিসকে তোমার গোলাম বানাইয়া দিবে শেখ সাদি তাজ্জব করো না এই বাঘ যিনি বানাইছেন বাঘের রব যিনি আমার রব তো তিনি আল্লাহ পাক এদেরকে আমার গোলাম বানিয়ে দিছে আমার খাদেম বানিয়ে দিছে এই জন্য তারা আমার ক্ষতি করতে পারে না আমার কোনো অসুবিধা নাই শেখ সাদি রহমতুল্লাহ আলাই সেদিন থেকে তার হালাত পরিবর্তন আরে আমি শেখ সাদি এই রাস্তায় এত গবেষণা করতেছি একটা দিনের সময় তার এই নজর যে আসছে সেদিন থেকে শেখ সাদি রহমতুল্লাহ আলের হালাত আগের থেকে আসমান জমিন পরিবর্তন আমি আমার রবের হুকুম পালন করব আল্লাহ পাক মখলুককে আমার খাদে বানায় এই জন্য আল্লাহ সুবাহ ওই যে বলছিলাম ওই এক জুমার মধ্যে বলছিলাম যে হজরত সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই হ্যাঁ ওটের পিঠে চড়বে ঘোড়ার পিঠে চড়বে উঠতে গেছে ঘোড়াটা টালমাল টালমাল করতেছে ঘুরতেছে ওনাকে উঠতে দেয় না লাঠি দিয়া পিটানের দরকার ছিল হ্যাঁ ঘোড়া কথা শুনোস না আমি তোকে খাওয়াই সব কিছু করি কিন্তু উনি ঘোড়াটা লাগাম ছাইড়া দিছে ছাইড়া দিয়া সরাসরি মসজিদে ঢুকছে দুই আর দুই রাকাত নামাজের নিয়ত করে সেজদার মধ্যে পড়ে আল্লাহ পাখির কাছে যার যার করে কাঁদতেছে কাঁদতেছে যে আল্লাহ ঘোড়ার কোনো অপরাধ নয় অপরাধ আমার নামাজ শেষ করে আল্লাহর কাছে এমন মুনাজাত যে আল্লাহ এই ঘোড়া তো তুমি আমার খাদেম বানাইছিলা মানুষের জন্য বানাই নাই তো আমার খাদেম বানাই দিছে আমার খাদেম এখন আমার কথা শুনে না কেন সে আমাকে কেন সাওয়ার করতে দেয় না নিশ্চয়ই অপরাধটা আমার এই জন্য আল্লাহ পাকের কাছে তাওবা করে কান্নাকাটা করে যখন আসলেন মসজিদের দরজা আসার সাথে সাথে যে ঘোড়া আইসা পিঠ পাইজা দিছে ওনার সামনে বোঝা যায় যে আসলে সব কিছুর চাবিকাঠি ওইখানে সব চাবিকাঠি এইখানে তাকে রাজি করতে পারলে আমাদের সব যত পেরেশানি অশান্তি সব দেখি যে আমার আমলের কারণে আমার আমলের কারণে আমার পেরেশানি আসতেছে আহা ওই যে আমার এখন কথাটা হঠাৎ করে মনে পড়লো ছোটবেলায় যে আমার আব্বা যান বলতেন আমরা তখন হয়তো শুয়ে থাকতাম ছোট মানুষ প্রাইমারিতে পড়ি সেই কথা মনে পড়ে তো আব্বা ঘর থেকে উঠতেন ওই দরজা তো ওইরকম এই খিকড়িওয়ালা দরজা ছিল না দরজা ছিল ওই পাটখড়ি দিয়া ওইটার এমনি ধাক্কাইয়া নিত আবার ধাক্কাইয়া তো পাটখড়ির দরওয়াজা ওটা দিতেন তো আব্বা উঠতেন শেষ সাথে উঠে নামাজ পড়তেন এত কিছু তো তখন বুঝতাম না তাহাজতে নামাজ পড়তেন আব্বা পড়ে পড়ে তো চকির মধ্যে শুয়ে শুয়ে বলতেন আমি আপন দোষে দোষী হইলাম আমি দোষ দিব আমি তখন বুঝতাম না পরে দেখি खुद फंसे फंदा में बुलबुल क्या खता सैयाद की নিজের দোষে ফান্দার মধ্যে পাখি নিজেকে নিজে বলে আর ফাঁকি তুমি শিকারীর কি দোষ দো তুমি তো এসা জালের মধ্যে আটকেছ দোষ তো তোমার নিজের শিকারী জাল পাচ্ছে শুধু নিজে তো এসা আটকিলা এটা কি বলতেছে আমি আপন দোষে দোষী হইলাম আমি দোষ দিব কাহা আমার বদামলের কারণে আমার গুনার কারণে আমার গিবতের গুণা আমার এই গুণা আমার সেই গুণা আমার গুনার কারণে আমার দুনিয়ার সব কিছু আমার বিরুদ্ধে চলে যায় আমার অসুবিধা হয় আমি কারো দোষ দিব না আমার নিজের দোষের কারণে আমি এই দোষী জন্য কাকে দৌড় দিব ভাই কারো দিকে দৌড় দিয়া লাভ নাই আমরা তো আজ হিসাবুজুর রহমতুল্লাহ আলের কাছে এক লোক আইসা একজনের ব্যাপারে একটু বদনামি করতেছিল হাজি সাবুদুর রহমতুল্লাহ আলে তারে ধমক দিছে একটা লোকের বদনামি ঈশা হুজুরের কাছে বলতেছিলেন হুজুর তাকে ধমক দিয়া বলছে কবি ঈশা না বল পরে সে আবার বলতেছিল যে হুজুর এটাই হুজুর বলতেছে अरे वो मियाँ तो जार कथा তুমি বলতেছো वो तुम मेरी पीछे कहा तू तो मेरी सामने कहा है তুমি যার বদনামিটা আমার সামনে বলতে বলতেছো যে হুজুর উমুকে আপনার ব্যাপারে এই এই বলছে তো এ তো আমার পিছনে বলছিল তুমি তো আর সামনে বলতেছো তো তার থেকে তুমি আর খারাপ হাজি সাহেব বলতেছে বাস এই রাস্তা বন্ধ হয়ে গেল একদিনের ধমকে যারা ছিল সে সবার বন্ধ হয়ে গেছে এই জন্য ভাইরা অনুরোধ করি আমাদের হাজরত নানুকুর রহমতুল্লাহ আলী তিনি মাঝে মধ্যে মসজিদ সময় যে কান টানতেন নিজের কান নিজে টানতেন আর বলতেন যে ওয়াদা করেন যে আমিও কারো বদনামি করব না আপনারাও কেউ করবেন এটা যে কি এক মাকাম উপরে উঠায় এটা বুঝবেন না রাস্তা বন্ধ করে দেন ইনশাআল্লাহ দেখবেন মাকাম বুঝতে পারবেন মুখের মধ্যে তালা লাগাই দেই এক বাগাই দেই কারো বদনামি শুনতে রাজি না বলতো রাজি না এটা কঠিনতম গুণা জান্নাতা রেসুরে পাক সাল্লাহ সাল্লাম হাদিস বলতেছেন পেয়ারা নবী সাল্লা সাল্লাম বলতেছেন জান্নাতের মধ্যে খুরি কারণেওয়ালা ঢুকতে পারবে না কি হবে নামাজ পড়তেছি রোজা করতেছি এত আমল করতেছি এত কিছু করতেছি এত কিছু করার পরেও আমার কি হবে আল্লাহ রসুল বলতেছে সে জান্নাতে ঢুকতে পারবে না কি হবে আমরা কি পারি না পারবো না ইনশাল্লাহ চেষ্টা করি গিবতের রাস্তা কেউ বলতে আসলো শুনব না বলে ভাই আপনাকে এটা বলার জন্য এখানে আমি বসি নেই আপনার অসুবিধা হয় আপনি অন্যখানে যে বলেন না আমাকে এগুলো শোনেন বন্ধ করে দিই রাস্তা কারো গিবত করব না আল্লাহর জাতের কসম করে বলি যে আল্লাহ কারো গিবত বলবো না কারো গিবত শুনব না হাজি হাজি সাবুদুর রহমতুল্লাহ ওই লোকটারে ধমক দিয়ে দিয়েছেন মজলিস থেকে উঠাইয়া যে তুমি তো তার থেকে খারাপ হে আমার পিছে বলছে তুমি সামনে বলতেছ এগুলি এসলা এটাই এসলা এগুলি হলো এসলা এই যে মানুষ বলে যে এসলাই বয়ান আসলে এগুলি এসলা এগুলার দ্বারা না হতে পারলে এ শুধু বৈশা বৈশা কাল জিকির করলে কাল এসলা হবে এগুলি ছাড়তে হবে জিকির করতে থাকবো আর এগুলি করতে থাকবো কোনো ফায়দা নাই শুধু এতটুকু ফায়দা মুখের যে একটা হক আছে এটা হয়তো কিছু সময়ের জন্য একটু আদায় হবে এই রোগ আমাদের আছে না নাই কঠিন রোগ কঠিন আর এটাই সবচেয়ে বেশি আমাদের এখন আমাদের আমলকে জায় করার জন্য বরবাদ করার জন্য দেখছে যে এই লোকটা নামাজ থেকে ফিরে যেতে পারলাম না পরে তেলাওয়াত থেকে ফিরাইতে পারলাম না রমজানের রোজা রাখতে ফিরাইতে পারলাম না একটা কাজ করি সে যখন কাজ সব করতেই শুরু করছে আমি রাস্তা আরেকটা বাইর করে দেই ওর এগুলি কর্তন হয়ে যাওয়ার মতো রাস্তায় ঢুকাই দেই বাস এই গিবতে ঢুকাই দিল চগলখুরিতে ঢুকাই দিল আমলগুলি সব বাদ রেজাল্ট জিরো খালি খালি হয়ে যায় এই জন্য আমরা এগুলি ছেড়ে দিই